আমরা দেখি আমাদের মধ্যে একটা অভ্যাস আছে সেটা কি আমরা যখন আমল করি বা কোনো মাসালা শুনি কোনো হাদিস শুনতে পাই সেটা যদি আমার নিজের দলের নিজের বংশের নিজের পূর্বপুরুষদের আমলের সাথে না মিলে তাহলে সেটাকে আমরা গ্রহণ করি না যদি দলিলও দেওয়া হয় তারপরও আমরা সে আমল গ্রহণ করতে রাজি না আমাদের মধ্যে একটা অভ্যাস আছে একটা চরিত্র আছে আমরা দেখি অধিকাংশ লোক কি করে দেশের অধিকাংশ মানুষ কোন আমলটা করে সেটাই দলিল অর্থাৎ দলিলের প্রতি ভ্রুক্ষেপ না করে অধিকাংশ লোকের আমল অধিকাংশ লোকের নিয়ম নীতি রেওয়াজ অভ্যাস এগুলোকে দলিল হিসেবে গ্রহণ করা এটা হলো জাহিলিয়াতের কর্ম যেগুলো আমরা আমাদের দেশে চলতে ফিরতে রাস্তাঘাটে মসজিদে মসজিদের বাহিরে আমলের ক্ষেত্রে এগুলো আমরা দেখতে পাই এজন্য আমরা অনেক লোকের কাছ থেকে শুনি যে অধিকাংশ লোক এটা করে তাহলে কি ভুল করে দেশের এত মানুষ এই আমলটা করে তারা কি ভুল করছে দেশে এত এত আলেম ওলামা তারা কি ভুল বলছে আপনি কোথেকে এসেছেন নতুন মশলা দেন দেখেন অধিকাংশ লোক হকের মানদণ্ড নয় অধিকাংশ লোকের দোহাই দিয়ে হক চেনা যায় না আধিক্যতা হকের মাপকাঠি নয় আধিক্যতা দিয়ে হককে চেনা যায় না বরঞ্চ হকের মাধ্যমে ব্যক্তিকে চেনা যায় এটা শুধু এখন নয় মানুষ অধিকাংশ দোহায় আগে থেকে দিয়েছে এজন্য আল্লাহ রব্বুর আলমিন আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে লক্ষ্য করে বলছেন সুরতুল আরফ একশত ষোলো নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ও নবীকে লক্ষ্য করে আল্লাহ বলছেন হে নবী আর যদি তুমি পৃথিবীর অধিকাংশ লোকের আনুগত্য করো তবে তারা তোমাকে আল্লাহর রাস্তা থেকে পদচ্যুত করে দিবে কি বলছেন নবীকে লক্ষ্য করে আল্লাহ বলছেন আর যদি তুমি পৃথিবীর অধিকাংশ লোকের আনুগত্য করতে যাও তবে তারা তোমাকে আল্লাহর রাস্তা থেকে পথগ্রস্ত করে দিবে কাকে বলছেন স্বয়ং নবীর নবীকে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে বলছেন যার উপরে দিন এসেছে যার মাধ্যমে যার উপরে কোরআন নাজিল হয়েছে সেই নবীকে লক্ষ্য করে আল্লাহ বলছেন সাবধান অধিকাংশ লোক আনুগত্যের আমলের মাপকাঠি নয় আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে অনেকগুলো আয়াত নাজিল করেছেন এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলমিন সুরতুল আরফের একশো সাতাশি নম্বর আয়াত আল্লাহ বলছেন অধিকাংশ লোকই জানে না কিন্তু অধিকাংশ লোক জানে না অধিকাংশ লোক জানে না তারা অজ্ঞ তারা মূর্খ তাদের সঠিক জ্ঞান নাই অধিকাংশ লোকের মানদণ্ড চলবে না দলিল ছাড়া কোনো আমল চলবে না আপনাকে দলিলের অনুসরণ করতে হবে সম্মানিত উপস্থিতি একইভাবে আল্লাহ রাবুল আলমী এই সুরার সুরতুল আরফের একশত ছয় নম্বর আয়াত আল্লাহ একই কথা বলেছেন শুধু কি তাই আল্লাহ রাব্বুল আলমিন মহাগ্রন্থ আল কোরআনে সুরতুল আরফ বলছেন ওয়ালাকদ জারনা লি জাহান্নামা কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনস আমি অধিকাংশ জিন এবং মানুষের জন্য জাহান্নামকে বানিয়েছি জাহান্নামকে রেডি করে রেখেছি তাহলে অধিকাংশ লোক যদি মানদণ্ড হয় তাহলে অধিকাংশ লোক জাহান্নামে কেন যাবে আপনি বাহ্যিক দৃষ্টিতে দেখেন আমাদের দেশের অবস্থাটা একটু খেয়াল করে আপনি মানে স্পষ্ট প্রমাণ হয়ে যাবে অধিকাংশ লোক হকের উপরে নাই দিন ইসলামের আমলের বিষয়গুলো বাদ দেন আমাদের জাগতিক বিষয়গুলো আমরা দেখি আমাদের ব্যবসা বাণিজ্যে আমাদের চাকরিতে আমাদের চলাফেরায় মহামালাতে আমাদের কথাবার্তায় অধিকাংশ লোকই দিনের বাহিরে আছে আপনি যদি প্রশাসনের ব্যক্তিদেরকে বলেন অধিকাংশ লোক অধিকাংশ প্রশাসনের ব্যক্তিরা আজকে ঘুষ কাটছে ঘুষ ছাড়া চাকরি হয় না ঘুষ ছাড়া এক টেবিল থেকে আরেক টেবিলে ফাইল নড়ছে না অধিকাংশ সরকারি চাকরিজীবীদের এই অবস্থা দেশের অধিকাংশ পুলিশ প্রশাসন এই অবৈধ কাজ করতে ঘুষ খাচ্ছে সকলে না পত্রপত্রিকা এভেলেবেল আসছে কলামগুলোতে আসছে এবং হেডলাইনে আসছে মাঝে মাঝে দেখতে পাবেন এই পুলিশ প্রশাসনকে বলছে এগুলো ভেজালের মধ্যে ঘুষখোর কিন্তু তারা সকলকে ঢালাভাবে বলছে না আপনার জানাজকে দেশের অধিকাংশ ব্যবসায়ী মিথ্যা কথা বলে ব্যবসা করে যান যেখানে যাবেন দেখেন আপনি অতএব অধিকাংশ এটা মানদণ্ড নয় অধিকাংশ লোক হকের উপরে আছে আপনি কথা বলে পার পাবেন না আল্লাহ রব্বুল আলমী মহাগ্রন্থ আল কোরআনে সুরতুল আসর নাজিল করেছেন এমন একটি সুরা মহাদ্দিসিনী কেরাম ইমামগন বলেছেন এই সুরার মর্তবার সম্পর্কে বলছেন মানব জাতির উপরে সম্পূর্ণ কোরআন নাজিল না হয়ে যদি শুধুমাত্র সুরতুল আসর নাজিল করা হতো তাহলে গোটা মানব জাতির জন্য এনাফ ছিল সম্ভবত এত গুরুত্বপূর্ণ সুরা আল্লাহ রাবুল আলমী সুরতুল আসরের দুই নম্বর এতে বলছেন ইন্নাল ইনসানা লাফি হোস নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত কি বলেছে সবাই ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত ইল্লাল্লাদিন চার শ্রেণী ব্যতীত এটা আল্লাহর কথা শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আদিয়াতে বলছেন ইনসান ইনসানা লিরাব্বিহি লাকানুন নিশ্চয়ই অধিকাংশ মানুষ তার রবের অকৃতজ্ঞ বান্দা অকৃতজ্ঞ বান্দা অধিকাংশ মানুষ তাহলে অধিকাংশের মানদণ্ড গ্রহণীয় নয় আপনাকে যেতে হবে দলিলের দিকে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন আমি তুফিন নার আমি জাহান্নামের মধ্যে ঢুকলাম দেখলাম উকি দিলাম দেখলাম জাহান্নামের অধিকাংশই হলো নারী সুরতুল আরবের ওই আয়াত আমি অধিকাংশ জিন এবং মানুষের জন্য কি প্রস্তুত করেছি রসুল্লাহ সাল্লাম বলেছেন কেমন পর্যন্ত একটি দল থাকবে যারা হকের উপরে থাকবে যারা সত্য ন্যায়ের উপরে থাকবে তাদের কেউ ক্ষতি করতে পারবে না কিন্তু তাদের দলের অনুসারী সংখ্যা হবে খুব কম অল্প সংখ্যক অধিকাংশ দলিলের মানদণ্ড নয় অধিকাংশ মানুষ কি করেছে সেটা দেখে যদি আমল করতে যান তাহলে পথভ্রষ্ট হয়ে যাবে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের সামনে সই মুসলিমের দুইশো বিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের সামনে উম্মদদেরকে পেশ করা হলো রসুল বললেন আমি দেখলাম এক রসুল একজন নবী আসছেন তার সাথে একটা দল আরেক নবী আসছেন তার সাথে একজন অথবা দুইজন আরেকজন নবী আসছেন তার কোনো অনুসারী নাই কি বুঝলেন কথা কোন অনুসারী সংখ্যাই নাই শুধুমাত্র একজন নবী দিনে দাওয়াতি কাজ করেছেন কাউকে দিনের পথে নিয়ে আসতে পারেন নাই ওদের ভাগ্যে হেদায়ত নসিব ছিল না আরেকজন নবী মাত্র একজন অথবা দুইজন অনুসারী সংখ্যা আর কোন নবীর সাথে একটা দল উক্ত হাদিস থেকে এই প্রমাণ হয় যে অধিকাংশ লোক আপনার আমলের ক্ষেত্রে দলিলের মানদণ্ড হতে পারে না এটা হলো জাহিলিয়াত এই অভ্যাস পূর্ববর্তী লোকেদের ছিল তারা অধিকাংশকে প্রমাণ হিসেবে পেশ করত জন্য আপনি যদি পৃথিবীতে আমল করতে যান তাহলে এই রাস্তা আপনাকে ছেড়ে দিতে হবে আপনাকে ফিরে আসতে হবে দলিলের দিকে তোমরা জিজ্ঞাসা করো যারা জানে তাদেরকে যদি না জানো ইনকুম তুমলা তালামুন যদি না জানো জিজ্ঞাসা করো যারা জানে তাদের কাছে বিল দলিল প্রমাণ সহকারে এটা হলো আপনার মূলনীতি দলিল অথেন্টিক সোর্স থেকে আপনাকে দলিল নিতে হবে দলিল ভিত্তিক প্রমাণ ছাড়া আপনি আমল করবেন এই আমল আল্লাহ সুবাহানুয়ালা গ্রহণ করবে না যদি আপনার আমল বাতিল হয়ে যায় এই জন্য আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন আপনার আমলটা দলিল ভিত্তিক হয় কোরআন সন্ন্যার মাধ্যমে কোন মানুষ কি করছে দেশের অধিকাংশ মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষ এই আমল করছে এত মানুষ তো ভুল করতে পারে না এত মানুষ তো ভুল করার কথা নয় এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন তার নবীকে সাবধান করে দিয়েছেন ওয়াইন তুতি আকসার মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ আর যদি তুমি জমিনের অধিকাংশ মানুষের আনুগত্য কর তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে পথভ্রষ্ট করে দিবে লাইনচ্যুত করে দিবে সাবধান কখনো এই চিন্তা চেতনায় ভুগবেন না যে এত মানুষ এ আমল করছে দেশের এত বড় বড় আলেম এত সংখ্যক আলেম কেমনে ভুল করে এটা সম্ভব নয় এটা অসম্ভব কিন্তু কোরআন এবং সন্না আপনার এই কথার বিপরীতে অবস্থান করছে